যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা ওই মদিন তারি কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা ওই মদিন তারি কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা মদিনা নামটি কত যে মধুর মদিনা নামটি কত যে মধুর ভারত হতে জানি আমি অনেকটা যে দূর যাব আমি জিয়ারতে মোর নবীজির মনে আমার আশা আছে আমি নই তো আমির মনে আমার আশা আছে আমি নই তো আমির আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নই তো সখা আল্লাহ ছাড়া কেউ নই তো সখা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনারি কম কথা ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা হজ পাকে গিয়েছে কত হাজি হজি পাকে গিয়েছে কত হাজি মক্কাম দিনা দেখেছে সবই স্মৃতিগুলো ভেসে ওঠে চয়নে স্বপনে ভুলিতে পারি না যেন নয়নে আকাশ ভুলিতে পারে না যেন নয়নে আকা মনে গলে সেই কথা লাগে যে ব্যথা মনে গলে সেই কথা লাগে যে ব্যথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সে সন্দেহ আমার প্রিয় কবি কি বলছে শুনুন দোয়া কর তোমরা মোর কবির তরে দোয়া কর তোমরা মোর কবির তরে দিল দেওয়ানা হয় মদিনাই যাবে বলে দোয়া কর তোমরা মোর কবির তরে দিল দেওয়ানা হয় মদিনাই যাবে বলে খোদা তোমার কাছে বলি বারিবার তোমার কাবা ঘরে ডাকো না আমায় তোমার কাবা ঘরে ডাকো না আমায় সাইফুদ্দিনের তোমার কাবা দাও না দেখা সাইফুদ্দিনের তোমার কাবা দাও না দেখা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা